আনাস রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আব্দুর রহমান ইবনু আউফ রদিল্লাহ তাল্লাহ্ন একজন আনসারী মহিলাকে বিয়ে করলেন নবী সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন কি পরিমাণ মাহর দিয়েছ তিনি উত্তর করলেন খেজুরের আটির পরিমাণ স্বর্ণ দিয়েছি আনাস রদিল্লাহ তাল্লাহ্ন আরও বলেন যখন নবী সাল্লাহ সাল্লাম এর সাহাবিগণ মদিনায় আসলেন তখন মহাজিরগণ আনসারদের গৃহে অবস্থান করতেন আব্দুর রহমান ইবনু আউফ রদিল্লাহ তাল্লাহ্ন সাহাদ ইবনু রাবি রদিল্লাহ তাল্লাহ্ন এর গৃহে অবস্থান করতেন সাহাদ রদিল্লাহ তাল্লাহ্ন আব্দুর রহমান রদিল্লাহ তালাহুকে বললেন আমি আমার বিষয় সম্পত্তি দুভাগ করে আমরা উভয়ে সমান ভাগে ভাগ করে নেব এবং আমি আমার দু স্ত্রীর মধ্যে একজনকে তোমাকে দেব আব্দুর রহমান রদিল্লাহ তালাহু বললেন আল্লাহ তোমার সম্পত্তি ও স্ত্রীতে বরকাত দান করুন তারপর আব্দুর রহমান রদিল্লাহ তালাহু বাজারে গেলেন এবং ব্যবসা করতে লাগলেন এবং লাভ হিসেবে কিছু পনির ও ঘি পেলেন এবং বিয়ে করলেন নবী সাল্লাহ আলাইসাল্লাম তাকে বললেন একটি ছাগল দিয়ে হলেও ওয়ালিমাহ করো